মানবতা বিরোধী বিশ্বতাগতিক শক্তির মূল হোতা কুচক্রবাদী আমেরিকার বামুন হয়ে চাঁদের ছোঁয়া পেতে হাত বাড়িয়েছে আকাশ পানি তারা জানে না যে অগ্নিলীলার বিকাশ ঘটাতে তারা আজ উঠে পড়ে লেগেছে সে আগুনে বসীভূত হতে হবে তাদেরই অক্ষান্তরে ওসামা যেমনই আছে তেমনই থাকবে যতদিন বেঁচে রবে ধরনের প্রান্তরে চল মুজাহির চল রে চল মুজাহির চল চল মুজাহির চল রে চল মুজাহির চল চল মুজাহির চল রে আফগানিতে চল চল মুজাহির চাল রে চল মুজাহির চাল চল মুজাহির চাল রে ওরে মার্কিনীদের দম্ব ভেঙে গুড়িয়ে দিতে চাল মার্কিনীদের দম্ব ভেঙে গুড়িয়ে দিতে চাল চল মুজাহির চাল রে চল মুজাহির চাল চল মুজাহির চাল রে আফগানে চাল মুসলমানের শান্তি ওরা চায় না কবু ভাই খেলছে এদের রক্ত নিয়ে সারা জাহানে প্রায় মুসলমানের শান্তি ওরা চায় না কবু ভাই খেলছে ওদের রক্ত নিয়ে সারা জাহানে তাই মুসলমানের শান্তি ওরা চায় না কবু ভাই খেলছে ওদের রক্ত নিয়ে সারা জাহানে তাই এবার ওদের বুঝিয়ে দেব এবার ওদের বুঝিয়ে দেব মুসলিম জাতি নয় রে দুর্বল মুসলিম জাতি নয় রে দুর্বল চল মুজাহির চল রে চল মুজাহির চল চল মুজাহির চাল রে আফগান হেতে চল ওরে মার্কিনীদের দম্ভ ভেঙে গুড়িয়ে দিতে চাল মার্কিনীদের দম্ভ ভেঙে গুড়িয়ে দিতে চাল চল মুজাহির চাল রে চল মুজাহির চল চল মুজাহির চাল রে আফগান হেতে চল ভাঙবো এবার মার্কিনীদের ভাঙবো কালো হাত ধসে যাবে সংঘাতের স্বপ্ন সেই প্রাসাদ ভাঙব এবার মার্কিনীদের ভাঙ্গ কালো হাত ধসে যাবে সংঘাতের স্বপ্ন সেই দশা ভাঙব এবার মার্কিনীদের ভাঙ্গ কালো হাত ধসে যাবে সংঘাতের স্বপ্ন সেই প্রসাদ বিশ্ব হবে মুসলমানে বিশ্ব হবে মুসলমানে থাকবে না নাদের দল থাকবে না নাদের দল চল মুজাহির চাল রে চল মুজাহির চাল চল মুজাহির চাল রে হেঁটে চাল ওরে মার্কিনীদের দম্ব ভেঙে গুড়িয়ে দিতে চাল মার্কিনীদের দম্ব ভেঙে গুড়িয়ে দিতে চাল চল মুজাহির চাল রে চল মুজাহির চাল চল মুজাহির চাল রে আফগানিতে চাল যে ওদের চোখেতে ঘুম উসামার ভয়ে ইঁদুর হয়ে হাত দিতে চায় সিংহের গায়ে নিজে ওদের চোখে ঘুম উসামার ভয়ে ঈদের ভয়ে হাত দিতে চাই সিংহের গায়ে নিজে ওদের চোখে ঘুম উসামার ভয়ে ঈদের হয়ে হাত দিতে চাই সিংহের গায়ে সে কুসামার কিছু হলে সে কুসামার কিছু হলে জ্বলবে জ্বলবে অগ্নিদাবানল জ্বলবে জ্বলবে অগ্নিদাবানল চল মুজাহিদ চল রে চল মুজাহিদ চল চল মুজাহিদ চল রে আফগানে ওরে মার্কিনীদের দম্ব ভেঙে গুড়িয়ে দিতে চাল মার্কিনীদের দম্ব ভেঙে গুড়িয়ে দিতে চাল চল মুজাহির চল রে চল মুজাহির চল চল মুজাহির চল রে আফগানেতে চল চল মুজাহির চল রে চল মুজাহির চল চল মুজাহির চল রে আফগানেতে চল চল মুজাহির চল রে চল মুজাহির চল চল মুজাহির চলে রে আফগানেতে চল চল মুজাহির চলে রে চল মুজাহির চল চল মুজাহির চলে রে আফগানেতে চল